وينسون الخالق فقال شفيع البشر صلى الله عليه وسلم أنا بريء منهم وهم براء مني أو كما قال عليه الصلاة والسلام मेरे अजीजों मेरे दोस्तों मेरे भाइयों কোরআন হাদিস থেকে যতটুকু তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে দোয়ার দরখাস্ত আল্লাহ জাল্লে জালালুহু আম্মানে ওয়ালুহু আমাকে আপনাদেরকে সমগ্র মুসলমানকে আমল করার তৌফিক নসিব করে मेरे भाइयों मेरे दोस्तों मेरे आजीजों আমরা কেউ ছিলাম না একদিন আসবে আমরা কেউ থাকব না জমিন একদিন খালি ছিল আবার জমিন একদিন শূন্য হবে খালি হয়ে যাবে আজকে জমিনে জমিনবাসীর আধিপত্য একদিন আসবে কারো কোনো আধিপত্যই থাকবে না এজন্য হাদিসের ভিতরে আছে কোন পর্বে আল্লাহ মালাকুল মৌদকে আজরাইলকে জিজ্ঞাসা করবে যে জমিনে কেউ বিচরণকারী আছে হাল বাকি আরবি আহাদুনিয়া দুব্বু জমিনে বিচরণকারী কেউ আছে তো মালাকুল মৌদ প্রতি উত্তরে বলবে মা বাকি আলা ওয়াজিল আরবি আহাদুনিয়া দুব্বু জমিনে বিচরণকারী কেউ নাই সব নিয়ে আসে ইল্লাহ আহলুস সামাওয়াত আনতাল হাইয়ুল লাযী লা এই জন্য বলতেছি যে আসলে মেরে দোস্ত যে আল্লাহ আমাদেরকে অস্তিত্বে আনছেন যেই জিনিসের জন্য অস্তিত্বে আনছেন যেই জিনিসের ভিতরে আমাদের মূল্য নির্ধারণ করছেন যেই জিনিসের মাধ্যমে আমরা আল্লাহর কাছে মূল্যবান হব ওই জিনিসকে ভুলে আজকে দুনিয়ার সর্বস্তরের মানুষ যে যে জায়গায় আছে যে যেই পেশায় আছে যে যেই স্তরে আছে সবাই যেন মাতালের মতো ওই জিনিসের নিশায় নিশাগ্রস্তের মতো জীবন কাটাইতে নিশায় যার কাছে যতটুক আছে এতটুকের নিশার ভিতরেই তার জীবন কাটবে কিন্তু মেরে দোস্ত একদিন আসবে সমস্ত নিশার ঘোর কাটা যাবে এই জন্য বলতেছি যে আসলে মেরে দোস্ত যে আল্লাহ আমাদেরকে অস্তিত্বে আনছেন যেই জিনিসের জন্য অস্তিত্বে আনছেন যেই জিনিসের ভিতরে আমাদের মূল্য নির্ধারণ করছেন যেই জিনিসের মাধ্যমে আমরা আল্লাহর কাছে মূল্যবান হব ওই জিনিসকে ভুলে আজকে দুনিয়ার সর্বস্তরের মানুষ যে যে জায়গায় আছে যে যেই পেশায় আছে যে যেই স্তরে আছে সবাই যেন মাতালের মতো ওই জিনিসের নিশায় নিশাগ্রস্তের মতো জীবন কাটাইতে নিশায় যার কাছে যতটুকু আছে এতটুকুর নিশার ভিতরে তার জীবন কাটবে কিন্তু মেরে দোস্ত একদিন আসবে সমস্ত নিশার ঘোর কেটে যাবে বলে কেয়ামতের মাঠে তো কাটবে কাটবেই আর পূর্বেই কেটা যাবে যখন মৃত্যু আমাদের দুয়ারে আসবে সমস্ত নিশার পর কেটা যাবে এই জন্যই মালাকুল মৌতকে আল্লাহ জিজ্ঞাসা করবে জমিনে কেউ বাকি বলবে কেউ বাকি নেই তারপরে হুকুম হবে এক এক আসমান আকাশ করে ঝাড়ু লাগাও সাত আকাশকে খালি করে দিবে আজকে মানুষ আমরা নিশায় কেউ শক্তির নিশায় কেউ যৌবনের নিশায় কেউ অর্থের নিশায় কেউ সম্পত্তির নেশায় কেউ পদের নেশায় কেউ আধিপত্যের নেশায় সবাই নেশাগ্রস্ত অথচ যে আল্লাহ অস্তিত্বে আনছে আজকে আমাদের কাছে এটা জানারও সময় নাই মানা তো দূরের কথা যে আল্লাহ আমাকে অস্তিত্বে কেন আনল হ্যাঁ যদি তালাশ করতে হয় তো ছিলাম না কিছুই এটা তো সত্য বলে কেয়ামতের মাঠে তো কাটবে কাটবেই আর পূর্বেই কেটা যাবে যখন মৃত্যু আমাদের দুয়ারে আসবে সমস্ত নিশার পর কেটা যাবে এই জন্যই মালাকুল মৌতকে আল্লাহ জিজ্ঞাসা করবে জমিনে কেউ বাকি বললে কেউ বাকি নেই তারপরে হুকুম হবে এক এক আসমান আকাশ করে ঝাড়ু লাগাও সাত আকাশকে খালি করে দিবে আজকে মানুষ আমরা নিশায় কেউ শক্তির নিশায় কেউ যৌবনের নিশায় কেউ অর্থের নিশায় কেউ সম্পত্তির নেশায় কেউ পদের নেশায় কেউ আধিপত্যের নেশায় সবাই নেশাগ্রস্ত অথচ যে আল্লাহ অস্তিত্বে আনছে আজকে আমাদের কাছে এটা জানারও সময় নাই মানা তো দূরের কথা যে আল্লাহ আমাকে অস্তিত্বে কেন আনলো হ্যাঁ যদি তালাশ করতে হয় তো ছিলাম না কিছুই এটা তো সত্য বলে কেয়ামতের মাঠে তো কাটবে কাটবেই আর পূর্বেই কেটা যাবে যখন মৃত্যু আমাদের দুয়ারে আসবে সমস্ত নিশার পর কেটা যাবে এই জন্যই মালাকুল মৌতকে আল্লাহ জিজ্ঞাসা করবে জমিনে কেউ বাকি বলবে কেউ বাকি নেই তারপরে হুকুম হবে এক এক আসমান আকাশ করে ঝাড়ু লাগাও সাত আকাশকে খালি করে দিবে আজকে মানুষ আমরা নিশায় কেউ শক্তির নিশায় কেউ যৌবনের নিশায় কেউ অর্থের নিশায় কেউ সম্পত্তির নেশায় কেউ পদের নেশায় কেউ আধিপত্যের নেশায় সবাই নেশাগ্রস্ত অথচ যে আল্লাহ অস্তিত্বে আনছে আজকে আমাদের কাছে এটা জানারও সময় নাই মানা তো দূরের কথা যে আল্লাহ আমাকে অস্তিত্বে কেন আনলো হ্যাঁ যদি তালাশ করতে হয় তো ছিলাম না কিছু এটা তো সত্য বলে কেয়ামতের মাঠে তো কাটবে কাটবেই আর পূর্বেই কেটা যাবে যখন মৃত্যু আমাদের দুয়ারে আসবে সমস্ত নিশার পর কেটা যাবে এই জন্যই মালাকুল মৌতকে আল্লাহ জিজ্ঞাসা করবে জমিনে কেউ বাকি বললে কেউ বাকি নেই তারপরে হুকুম হবে এক এক আসমান আকাশ করে ঝাড়ু লাগাও সাত আকাশকে খালি করে দিবে আজকে মানুষ আমরা নিশায় কেউ শক্তির নিশায় কেউ যৌবনের নিশায় কেউ অর্থের নিশায় কেউ সম্পত্তির নেশায় কেউ পদের নেশায় কেউ আধিপত্যের নেশায় সবাই নেশাগ্রস্ত অথচ যে আল্লাহ অস্তিত্বে আনছে আজকে আমাদের কাছে এটা জানারও সময় নাই মানা তো দূরের কথা যে আল্লাহ আমাকে অস্তিত্বে কেন আনলো হ্যাঁ যদি তালাশ করতে হয় তো ছিলাম না কিছুই এটা তো সত্য মা কুন্তা বিশ্বাসী তুমি কিছুই ছিল না ছিলাম কেউ কেউ ছিলাম না কিচ্ছু ছিলাম না আর যখন আল্লাহ অস্তিত্বে আনছেন তখন পানি রূপেই আনছেন কুন্তা মা আম্মা হিনা তুমি বড় নিকৃষ্ট পানি ছিলা এই রূপেই অস্তিত্বে আনছেন আবার এই পানিকে গচ্ছিত রাখছেন বাপ বাপের পিঠে মার কিনায় সালবিক আবি কাওয়াই উম্লিক তোমার মার সিনায় তোমার বাপের পিঠে আমি তোমাকে গচ্ছিত রাখতে রাখ আবার আল্লাহ এক সিস্টেমের মাধ্যমে এখান থেকে মানুষকে বাহির করছে আবার এক সিস্টেমের মধ্যে জমা তুফি বাতনি উম্মি তোমার মার পেটে আমি জমা করছি আবার আল্লাহ কুদরতের মাধ্যমে এখানে ওই পানিকে প্রসেসিং করছে লালন পালন করছে মা আম্মাহিনা নিকৃষ্ট পানি সভ্য সমাজে যা মুখে উচ্চারণ করা যায় না এরকম পানি ঠিক না শিক্ষিত সমাজে সভ্য সমাজে তা মুখে উচ্চারণ করা চলে না এরকম পানি তারপরে পানিকে দামা আল্লাহ রক্তে রূপান্তরিত করছেন রক্তকে মুদ্রা আবার রক্ত পিণ্ডতে রূপান্তরিত করছেন আবার ওই রক্তপিণ্ডকে এজামা আল্লাহ হাড্ডি বানাইছেন কাসাইতু আলাইহি লাহমা এর উপরে গোষ্ঠের আবরণ আল্লাহ চড়াইয়া দিচ্ছে মার পেট থেকে বাহির হবে এটার জন্য আল্লাহ প্রসেসিং করছে প্রতিদিন রেহেমের ফেরেস্তা ওই জায়গাকে আস্তে আস্তে প্রশস্ত করছে যেদিন সময় পূর্ণ হয়েছে ওদিন ওই ফেরেস্তার পরের উপর দিয়ে আল্লাহ বাহির করছে পাপড়ি শ্রী সাকার রাফি এমনি বাহির হয়ে আসে নাই তোমার পাতলা পরকে বিছাও আল্লাহ ওইটার উপর দিয়া বাহির করে নিয়ে আস এরকম সুন্দর রূপ দিয়া নিয়ে আসছে আল্লাহ নিজেই বলছে খালাক তুকা আস্তান আল খালিকি আমার সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর তোমাকে আমি পয়দা করছি যদিও রঙে কালো হয় যদিও নাকটা একটু গোচা হয় হ্যাঁ গুটগুটে কালো আফ্রিকার মতো যদিও নাকটা একটু গোচা তারপরও সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর হিসাবে আল্লাহ লালন পালন মা কত কষ্ট উচিত ছিল কষ্টদায়ক জিনিস বাহির হয়ে গেছে পালায় এত জ্বালান জ্বালাইতো বিক্ষেপ করে পালায় দিবে কিন্তু চাল তুলা কাহানা এরকম ভালোবাসা সবার দিলের ভিতরে আগেই বসায় দিছি যে বাস ভালোবাসার কারণে কেউ নিক্ষেপ্ত দূরের কথা তোমার কান্না কেউ সইতে পারে না সালাম্মা বাকাইতা তা ইলাইকা জামিয়া কান্না সুর তুললেই সবাই বাচ্চার দিকে দৌড়ায় ঠিক না বাচ্চা কাঁদে কেন কাঁদে কেন হ্যাঁ এত কষ্ট তারপরে মা কোলে নিয়ে চুমা খায় আর কি বলে আমার কলিজার টুকরা সব কত শেষ যখন মা বইলা ডাকবে বুক বইলা যাবে ঠিক না আল্লাহ বলে তোমাকে আমি ভালোবাসার চাল বিছায়া তোমাকে পালবো আমি আম্বা তুলে কায়ের কাইনে রাখি খাইব দুটা পাতলা আমি দুধের জারি করে দিই লাবানন খালিসান পিওর দুধ যার কোন বিকল্প নেই হার রানকে সীতা শীতের ছোঁয়া যেখানেই লাগুক না কেন মার দুধ অটোমেটিক হিটারের মাধ্যমে গরম হয়ে বাহির হয় শীতের ছোঁয়া যেখানেই লাগবে গরমের ছোঁয়া যেখানেই মার গায়ে লাগবে ভিতর থেকে ফ্রিজিং হয়ে দুধ ঠান্ডা বাইরে এইভাবে তোমাকে পাই মেরে দোস্ত মেরে ভাইও মেরে আজিজ অস্তিত্ব কারো ছিল না এই কথার থেকে বাহির হয়ে গেছি যে আজকে কারো কাছে জানার ক্ষমতা সময় নাই যে আল্লাহ আমাকে কেন দুনিয়াতে পাঠাই মানবে তো পরের কথা জানতেই তো চায় না জানার সময় নাই নিশার ঘরে এতটুকু ডুবা নিশার ঘরে এতটুকু ডুবা আমরা সবাই যে সে এতটুকু জানতে চায় না যে আল্লাহ আমাকে দুনিয়াতে কেন পাঠাইল এক নিকৃষ্ট পানিকে এত সুন্দর রূপ কেন দিল আবার আবার আল্লাহ আমাকে পাল্ল আল্লাহ বলে দেখো তুমি যখন দুনিয়াতে আসছিলা তো ফালা এলাকা তিন নুম তাক্তা দাগ তো তোমার ছিলই না কাটবে কোথেকে থেকে জবান তোমার এতটুক ছিল না যে তুমি শব্দ উচ্চারণ করতে পারো আকলুন আকল এতটুক ছিল না তুমি ভালো মন্দ বুঝতে পারো এতটুক ক্ষমতা ছিল না তুমি ধরতে পারো ওয়ালা এলাকা রিচিলুন তুমি পাও এতটুক শক্তিশালী ছিল না যে তুমি চলতে পারো তোমার সব কিছু আমি তো তোমাকে শিখাই কদমে কদমে তোমাকে আমি আগে বাড়াই এতটুকু তোমার সাথে আমার মায়ার মমতা ছিল তুমি না খাইলে মা বাবাকে খাইতেও দিনে পাগল বানায় দিচ্ছি কেন খায় না কেন খায় না কেন খায় না কেন খায় না ঠিক না ফালায়ানাম হাত্তা টানাম তুমি না ঘুমাইলে কাউকে আমি ঘুমাইতেও দিই নাই খালি কুল পরিবর্তন হইতেছে ঠিক না আর দৌড়াদৌড়ি চলতেছে কেন ঘুমায় না কেন ঘুমায় না কেন ঘুমায় না তোমার জন্য সবকিছু করছি আমি আজকে তোমার কাছে সময় নাই যে তুমি জানবে তোমাকে কেন আমি দুনিয়াতে পাঠাইলাম কোন জিনিসের বিনিময়ে আমি তোমাকে মূল্যবান করব মূল্য দিব তোমাকে তোমাকে মূল্যায়ন করব তোমাকে দাম দিব তুমি আমার কাছে মর্যাদা পাবে কোন জিনিসের বিনিময়ে আজকে তোমার কাছে সময় নাই অথচ তোমার জন্যই তো সব আমি করলাম তোমার জন্যই তো সবকিছু করলাম খাইতেও দিই নাই ঘুমাইতেও দিই নাই তোমার কান্নার ভিতরে এরকম জাদু আমি ভরা দিছি জাদু পালাম্মা বাকাইতে ইলাইকা জামিয়া তুমি কান্নার সুর তুলছো আর সবই তোমার দিকে দৌড়ে এরকম জাদু কান্নার ভিতরে আমি ভরা দিচ্ছি তোমার কান্না শুনে কেউ স্থির থাকতে পারে না পারে বাচ্চার কান্না শুনলে মা বাপ দাদা দাদি নানা নানি ফুপু খালা আরে দুশ্মন পর্যন্ত স্থির থাকতে পারে না দুশ্মন পর্যন্ত দৌড়ায় আসে বাচ্চা কাঁদে কেন কাঁদে কেন কাঁদে কেন তোমার কান্না জাদু বেরা এটি আফসোসের বিষয় মেরে দোস্ত আজকে মুসলমানের কাছে সময় নাই আমাদের কাছে সময় নাই এই কথা জানা যে আল্লাহ কেন আমাকে দুনিয়াতে পাঠাইল কোন জিনিস আমাকে মূল্যায়ন করবেন অথচ একদিন ছেড়ে চলে যেতে হবে তো হুকুম হবে প্রথম আসকার ছাড়ু দাও হায় কতটুকু বলবো এক হাদিতে কুর্তির ভিতরে আছে দুধের শিশু যখন রাত্রে ঘুমায় থাকে একজন ফেরেস্তা আল্লাহ তার জন্য নির্ধারিত করে কি কেননা মা তো ঘুমের ঘরে ব্যাকুল থাকে ঘুম তো ঘুমই ঠিক না যদি বাচ্চার সিনার উপরে মার হাত পড়ে তাহলে সিনা শ্বাস বন্ধ হয়ে আসে বাচ্চা তো বাচ্চাই তার পাওয়ার বেশি থাকে না তো ফেরেস্তা হাতটা উঠে সরায় দেয় তোমাকে এইভাবে পাল আজকেও যে ঘুম আসে এমনি ঘুম আসে না আদিতে আছে আদিতে কুস্তি আল্লাহর বাণী তুমি যখন বিস্ময় আসো তো আমি তোমার পিঠে হাত ভুলাইয়া তোমাকে ঘুম পড়ায় আর শুনো আমি যদি হাত না বুলাই তো দুনিয়ার কোনো মেডিসিন নাই তোমাকে ঘুম দেয়া পড়ায় দিবে আমি মাঝে মাঝে বলি যে গুলশান বনানিতে বাড়ি গুলশান বনানি চিনেন ঢাকার গুলশান বনানি সব ভিআইপি সিআইপি ইআইপিরা থাকে ওইখানে হাই লেভেলের লোক থাকে সব খাটগুলা বিদেশের জাজিমগুলা বিদেশের কামরার পর্দাগুলা দেওয়ালের পর্দাগুলা বিদেশের পারফিউম ঘরের ভিতরে লাগ ছাড়া এসি ছাড়া কিন্তু সারা রাত্র ঘুম আসে না কিন্তু তার বাড়ির চাকরি তার গেটে বৈশা পাহারা দিতেছে ভাঙ্গা এক চেয়ারে বৈশা মশার কামড় খায়া তারপর নাক ডেকে ঘুমাইতেছে আর উনি সারা রাত্রে ঘুমাইতে পারে না সকালে জিজ্ঞাসা করতে হয় এদিকে আসতে কি স্যার সারা রাত্রে বৈশা বৈশা ঘুমাইলি স্যার আপনি কোথেকে দেখলেন আমার সারা রাত্রে ঘুম আসে না আমি বারিন্দায় পায়চারি করতেছিলাম আর সিগারেটের পরে সিগারেট জ্বালাইতেছিলাম বললো স্যার বিদেশি পালং বিদেশি জাজিম এসি ছাড়া পারফিউম নিচে কাল গালিচা বিছানো তারপর আপনার ঘুম নাই তো প্রতি উত্তরে বলে তোকে দেখলাম ভাঙ্গা চেরে মশার কামড় খায় তুই নাক ডেকা ঘুমাইতেছিস কেননা ও ঘুমাবে না কেন আল্লাহ তো ওকে থাপ্পি লাগায় ঘুম পড়ায় থাপ্পি বোঝেন ঘুম পড়ায় ঘুম পড়ায় দিছে তুই চাকর মনে মনে ভাবে সারা রাত্র ঘুমাইলামও মাসের শেষে বেতন গণমু আর সার সারা রাত্র আমাকে পাহারা দিল মাসের শেষে সারকে কেউ বেতন দিবে না মেরে ভাইও মেরে দোস্ত মেরে আজিজ আল্লাহ বলে তোমাকে ঘুম আমি পড়ায় দিই আমি যদি ঘুম না পড়াই দুনিয়ার কোনো মেডিসিন নেই তোমাকে ঘুম পড়ায় দিই শোনো শোনো সকালে তোমাকে আমি উঠায় দিই জানি তোমার কর্মস্থলে যেতে হবে জানি তোমাকে দুনিয়ার জন্য কিছু বাগদর করতে হবে সকালে তুমি উঠতে হবে এই জন্য তোমাকে সকালে আমি উঠায়া দেই শোনো শোনো আমি যদি না উঠাই তো তিনশো নয় বৎসরে কেউ তাদেরকে উঠাইতে পারে নাই পারছে কাপ তিনশো নয় বৎসর ঘুমাইছে তিনশো নয় বৎসরে তিনশো নয়টা শীত আসছে তিনশো নয় বৎসরে তিনশো তিনশো নয়টা গরমও আসছে তিনশো নয় বৎসরে ছয় ঋতু তিনশো নয় বার করে আসছে আসছে না আসছে না ক্ষুদা তাদেরকে উঠাইতে পারছে না তিনশো নয় বৎসরের পিপাসায় তাদেরকে উঠাইতে পারছে আল্লাহ উঠায় নাই তো কেউ উঠাইতে পারে নাই আল্লাহ যেই দিন চাইছে ওই দিন আল্লাহ আবার উঠায় আনি হ্যাঁ, হ্যাঁ। ঠিক ঠিক না আল্লাহ বলে আমি যদি ঘুম না পড়াই তো তোমাকে কেউ পড়াইতে পারবে না আরে মেরে দোস্ত এক হাদিসে তো আল্লাহ বলে আরে বন্দা তোর জন্য তো আমি সব উজাড় করে দিলাম উজার উজার বোঝেন যেই বাপ এক সন্তানের জন্য যৌবনকে তার সম্পদকে তার অর্থকে সব কিছু ব্যয় করার পরে যদি সন্তান মানুষ না হয় তো বাপ চোখের পানি ছড়ায় আর কি বলে তোর জন্য সব বিলীন করলাম তারপরও তুই লাইনে উঠলি না ঠিক না আল্লাহ সব কিছু আমাদের জন্য উজাড় করতে জন্য মেরে দোস্ত কথা লম্বা হয়ে যেতেছে কথা লম্বা হয়ে যেতেছে মেরে দোস্ত সমস্ত সৃষ্টিকে আমাদের আমাদের জন্য আল্লাহ আমাদের দাসত্বে পয়দা করছে আমাদের দাসত্বে লাগায় হায় আজকে আমরা ভাবি আমার রক্ষক আমি না না না প্রত্যেক ব্যক্তির সাথে ছয়জন ফেরেস্তা তার রক্ষণাবেক্ষণের জন্য বডিগার্ড কয়জন ছয় জন পিস্তল রে আব্দুল আরবিতে মোসাদ্দেশ কয় মানে ছয়টা গুলি থাকে এই জন্য আল্লাহ প্রত্যেকের জন্য এক একটা পিস্তল লাগায় দিতে জন করে মুসিবত যখন আসে তো আল্লাহ বাঁচানের হইলে হুকুম দেয় আমার বন্দাকে বাঁচায় নিয়ে আসো তো মরার জায়গার থেকে বাঁচায় নিয়ে আসো না যা চায় না হ্যাঁ আর যখন বাঁচানোর না হয় তো বলে ছেড়া দাও বা হাঁটু পানিতে পুরা মরা যায় ছয়জন করে আরে মেরে দোস্ত সব উজাড় করে দিছে আপনি ভাইবেন না আপনি আর আমি এমনি চলতেছি শরীর এমনি চলতেছে বাহাদুরি এমনি চলতেছে শরীর সুটাম এমনি আছে না না না না প্রত্যেকটা অঙ্গের জন্য এক একটা ফেরেস্তা নির্ধারিত আছে হাডের উপরে একজন ফেরেস্তা আছে আলা ইল আলা আল্লাহ নিজে বলতেছে কান খুলে শোনো তোমরা তোমাদের জন্য আমি কি করতেছি কি করছি অথচ তোমার আমার আপনার আমার কাছে সময় নাই যে আল্লাহ কেন পয়দা করলো কেন দুনিয়াতে পাঠাইলো ওটা জানার সময় নেই কোন জিনিস আল্লাহ আমাদেরকে মূল্যায়ন করবেন এটা জানারও সময় নেই কি বলে I am very busy I am very busy আমি তো ব্যস্ত আমি তো কর্মওয়ালা মানুষ আমি তো কর্ম কর্মব্যস্ততায় আছি দোকানদার বলে আমি দোকানের কর্মে ব্যস্ত কৃষক বলে আমি কৃষির কর্মে ব্যস্ত মজদুর বলে আমি মজদুরির কর্মে ব্যস্ত চাকরিজীবী বলে আমি চাকরির কর্মতায় ব্যস্ত মালিক বলে আমি মালিকের কর্মতায় ব্যস্ত ফ্যাক্টরিওয়ালা বলে আমি ফ্যাক্টরির কর্মে ব্যস্ত রাজা বলে আমি রাজত্বের কর্মে ব্যস্ত প্রত্যেক ব্যক্তি নিজেকে ব্যস্ত প্রকাশ করতেছে অথচ তার কাছে এটা জানা নাই জানার সময় নাই যে আল্লাহ তার জন্য কি করতেছে কি জন্য তাকে পাঠাইছে আর কোন জিনিসের মাঝে আল্লাহ তাকে মূল্যায়ন করবে জানার কারো কাছে সময় নেই সবাই বলে আমি তো কর্ম ব্যস্ততায় ব্যস্ত আমি তো বেকার না আমার কাছে সময় কোথায় কিন্তু হ্যাঁ হ্যাঁ একদিন আসবে খোদার কথম আসবে খোদার কথম যেদিন মালাকুল মৌত আমার ঘরে আসবে সাথে সাথে চারজন ফেরেস্তাও আসবে প্রথম ফেরেস্তা এসা ঘোষণা করবে ইনকাতা তিলা জল অনকাতা তিলামান ফালিমা দা তাবকুন এই ব্যক্তির বয়স শেষ আশা শেষ তোমাদের কান্না কোনো কাজে দিবে না কেন কাঁদো বয়সও শেষ আর কি শেষ আশাও শেষ মৃত্যু ব্যক্তির বয়সের সাথে সাথে আশা শেষ হয় না হয় না আশাও শেষ প্রথম ফেরেস্তা বলবে দ্বিতীয় ফেরস্তা বলবে জালাল ইস্তেকাল বাকিয়াল অবল এই ব্যক্তি নিজেকে ব্যস্ত বলতো যে আমি কর্মব্যস্ততায় চব্বিশ ঘন্টা ব্যস্ত আমার কাছে এটা জানারও সময় নাই মানারও সময় নাই আমি তো ব্যস্ত দ্বিতীয় ফেরস্তা বলবে দালাল ইস্তেকাল আজকে থেকে আর ব্যস্ততা শেষ আর কেউ একে ব্যস্ত দেখবে না আর ব্যস্ত করবেও না এর নাম উচ্চারণও কেউ করবে না করবে কেউ রিং করবে আর মোবাইলে রিং বাজবে আমার নামে না আমার বাড়ি খটখটাবে কেউ না ব্যস্ততা শেষ বাকিয়াল অবাল সমস্ত খাটিয়ে সামনে রয়ে গেছে এখন হিসাব কিতাব হবে কিসের জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইলো কি করবের জন্য পাঠাইলো কোন জিনিসের মাঝে তার মূল্য ছিল আল্লাহর কাছে সেটা সঠিক নিয়ে আসছে কিনা এখনই কবরে রাখার সাথে সাথে হিসাব কিতাব শুরু হবে গাটি তার সামনে রয়ে গেছে তৃতীয় ফেরেস্তা বলবে রাহাবাতিল আমাল যার পিছিয়ে সর্বস্ব লুটায়া দিতে যার জন্য বোঝেন তো এটা সব ব্যস্ততার পিছনে এটা কিন্তু ঠিক না মন্ত্রীর মন্ত্রিত্বের পিছনে এটি কাজ করতেছে প্রেসিডেন্টের প্রেসিডেন্টের পিছনে এটি কাজ করতেছে ঠিক না বোঝেন এটা বোঝেন মাল মাল দাহাবাতিল আমাল যা অর্জন করছে যা কামাইছে আজকের থেকে তার নামে উচ্চারিত হবে না অন্যের হাতে চলে গেছে এখন অন্য মালিক ঠিক না হ্যাঁ বাকিয়াতিল আমল আমলের সাথে রয়ে গেছে ইনকানা খায়রা ফাকায়রা যদি ভালো করে তো ভালো প্রতিদান পাবে ইনকানা সাল্লা ফাসাল্লা যদি খারাপ করে তো খারাপ প্রতিদান তার জন্য অপেক্ষা করবে চতুর্থ ফেরেস্তা বলবে তু বা শোনো শোনো আমার কাছে সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে দুনিয়াতে হালাল ভক্ষণ করছে আর নিজেকে আল্লাহ যেই জিনিসের জন্য তাকে পয়দা করছে আর যেই জিনিসের বিনিময়ে আল্লাহ তাকে মূল্যায়ন করবে ওই জিনিসের ভিতরে যে নিজেকে ব্যস্ত রাখছে তার জন্য আমার কাছে সুসংবাদের বাণী আছে চাই ফেরেস্তা অবশ্যই আসবে এই জন্যই বলতেছিলাম মেরে দোস্ত একদিন খালি ছিল একদিন আবার খালি হবে আল্লাহ অস্তিত্বে আনছেন এক উদ্দেশ্যকে সামনে রেখা যে মানুষ যেন এটা জানে আল্লাহ কেন আমাকে অস্তিত্বে আনলেন আর কেনই বা আমার পিছনে সব কিছু বিসর্জন দিলেন সমস্ত সৃষ্টি আমাদের দাস আমাদের অধীন আমাদের গোলাম আমাদের সেবায় নিয়োজিত জমিন প্রতিদিন সত্তর বার আল্লাহর কাছে অনুমতি চায় কয়বার অনুমতি দেন না আল্লাহ বলে কি জন্য বলে এদেরকে প্যাটে নিয়ে প্যাটে আল্লাহ করে কেন প্যাটে নিবে বলে মালা বাহারি আমার পিঠকে আর গুনা দিয়া ঘুরা দিচ্ছে যার মনে যাচ্ছে চেয়েছে ওরকমই চলতেছে বলে না দুনিয়া রঙ্গময় যার মনে জ্বালা ঠিক না ওই থিওরির উপরে চলতেছে যার মনে যেরকম খুশি ওরকমই চলতেছে জমির উত্তর দেয় আল্লাহ আমার পেটকে এরা আমার পিঠকে এরা ঘুনা দিয়া ফেরা দিতে আমাকে অনুমতি দেন অনুমতি দেন আবার আল্লাহ জিগায় কেন তুমি এদেরকে জমিন প্রতিদিন সত্তর বার আল্লাহর কাছে অনুমতি চায় কয়বার আর দিন রব্বা প্রতিদিন জমিন সত্তর বার অনুমতি চায় যে আল্লাহ আমাকে অনুমতি দেন না আল্লাহ বলে কি জন্য বলে এদেরকে প্যাটে নিয়ে নিব প্যাটে আল্লাহ জিজ্ঞেস করে কেন প্যাটে নিবে বলে মালা বাহারি লম্বা আমার পিঠকে আর গুনা দিয়া ফেরা দিচ্ছে যার মনে যা চেয়েছে ওরকমই চলতেছে বলে না দুনিয়া রঙ্গময় যার মনে যা লয় ঠিক না ওই থিওরির উপরে চলতেছে যার মনে যেরকম খুশি ওরকমই চলতেছে জমির উত্তর দেয় আল্লাহ আমার পেটকে এরা আমার কে এরা গুণা দিয়া ফেরা দিতে আমাকে অনুমতি দেন অনুমতি দেন আবার আল্লাহ জিগায় কেন তুমি এদেরকে প্যাট জমিন প্রতিদিন সত্তর বার আল্লাহর কাছে অনুমতি চায় কয়বার আর দু চারদিন প্রতিদিন জমিন সত্তর বার অনুমতি চায় যে আল্লাহ আমাকে অনুমতি দেন না আল্লাহ বলে কি জন্য বলে এদেরকে প্যাটে নিয়ে নিব প্যাটে আল্লাহ জিজ্ঞাসা করে কেন প্যাটে নিবে বলে মালা বাহারি দম্বা আমার পিঠকে আর গুনা দিয়া ফেরা দিচ্ছে যার মনে যা চেয়েছে ওরকমই চলতেছে বলে না দুনিয়া রঙ্গময় যার মনে জ্বালা ঠিক না ওই থিওরির উপরে চলতেছে যার মনে যেরকম খুশি ওরকমই চলতেছে জমির উত্তর দেয় আল্লাহ আমার পেটকে এরা আমার পিঠকে এরা ঘুনা দিয়া ভরা দিতে আমাকে অনুমতি দেন অনুমতি দেন আবার আল্লাহ জিগায় কেন তুমি এদেরকে পেটে নিবে প্রথম কারণ গুনা দিয়া ভরা দিতে দ্বিতীয় কারণ সবকিছু তোমার ব্যবহার করতেছে অথবা অথচ তোমার নাফরমানির ভিতরে চব্বিশ ঘন্টা কাটা দিতে জমিন গণাইতে থাকে গণাইতে লম্বা হয়ে যাবে জমিন বলে তোমার দেওয়া চক্ষু দিয়া দেখে তোমার নাফরমানি করে তোমার দেওয়া কান দিয়া শুনে তোমার নাফরমানি করে তোমার দেওয়া মুখ দিয়া বলে তোমার নাফরমানি করে তোমার দেওয়া হাত দিয়া ধরে তোমার নাফরমানি করে তোমার দেওয়া পাও দিয়া চলে তোমার নাফরমানি করে তোমার দেওয়া শক্তি দিয়া গর্ব করে আর খর্ব করে তোমার নাফরমানি করে তোমার দেওয়া তোমার শিখানো শিক্ষা দিয়া গর্ব আর খর্ব করে আর তোমার নাফরমানি করে ইলা মাতা আসবির আমি কতদিন সবর করব আর কতদিন এদের আমার পিঠে এদেরকে ভয় আমি চলতে থাকবো আমাকে অনুমতি দেন আল্লাহ বলে কি করবে আতা জালজাল কিভাবে পেটে নিবে আতা জালজাল জহরি আমি আমার পিঠটাকে হেলায়া দিব সব ভিতরে চলে যাবে যাবে না যাবে না হ্যাঁ পাহাড় চার জায়গায় থাকবে বোঝেন পিঠ হেলানো বোঝেন বোঝেন না ভূমিকম্প চিনেন ভূমিকম্প হ্যাঁ এটাই জমিনের পিঠ হেলানো যদি ভূমিকম্প শুরু হয়ে যায় পাহাড় তার জায়গায় থাকবে না কোনো ব্যক্তি তার জায়গায় থাকবে না দু একটা তো আল্লাহ দেখাইছে ঠিক না দুই এক দেশে তো দেখাইছে সুনামি আসছে না সুনামি আমি সাড়ে তিন মাস পরে গেছি ওইখানে ইন্দোনেশিয়ায় তখনও যে দেখি উদ্ধার অভিযান চলতেছে সাড়ে তিন মাস হয়ে গেছে সাড়ে তিনশো কিলোমিটারে একটা বাড়ি পাই নাই আমি যে বাড়িটা ভালো আছে সাড়ে তিনশো কিলোমিটার চোখের দেখা বলতেছি চোখের দেখা চোখের দেখা সব দিন ইন্দোনেশিয়ার সেনাবাহিনী উদ্ধার অভিযান করা সাড়ে তিন মাসও কমপ্লিট করতে পারে না সাড়ে তিন মাস পরে আমি গেছি সাড়ে তিনশো কিলোমিটার পর্যন্ত কিচ্ছু ছিল না তখন এই হাদিস মনে করছে যে এইখানে জমিনকে আল্লাহ অনুমতি দিছিল সে একটু খেলা দেখা দিচ্ছে তাদের সমুদ্র প্রতিদিন বলে আমাদের দেশে আর ছিল না কি জানি আমাদের দেশে একটা আর ছিল না কয়েকদিন কয়েক দুই বছর আগে আইলা হ্যাঁ আর ছিল না কতটু সামান্য ঠিক না কি দেখা গেছে খেলা সমুদ্র প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দাও একটা ঢেউ এইখান দিয়ে উঠাবো এইখান দিয়ে গড়ায় নিয়ে সব প্যাটে নিয়ে নিব আল্লাহ পারে মেরে ভাইও মেরে ভাইও মেরে আজিজ অথচ আল্লাহ জমিনকে বলে ফাইন কান আবদুকুম পাশানুকুমলি বন্দা তো তোমার না তোমার জ্বলবে কোথেকে বন্দা তো আমার বিদায় আমার লাগে তোমার তো না আমার তো আমার বন্ধা তোমার হলে তুমি যা খুশি করে ফেলতে বন্ধা তো আমার আমি অপেক্ষায় আছি তাকায় আছি বন্দার দিকে যদি বন্ধা পূজা শুনে রাত্রে ফিরা আসে তো আমি বুকে জড়ায় আনিব ইনাসানি নাহারান কাবিল তু যদি দিনে ফিরা আসে তো আমি বুকে জড়ায় আনিব ফমন আজমু জুহদান ওয়া কারামা আমার চেয়ে বড় দয়ালু আর আমার চেয়ে বড় দাতা বন্দা তুমি কোথায় পাবে কোথায় পাবে আমার চেয়ে বড় দাতা আমার চেয়ে বড় দাতা তুমি কোথায় পাবে আমার চেয়ে বড় দয়ালু তুমি কোথায় পাবে কোথায় পাবে তারপরে আল্লাহ বলে তাসি মা গালিকা আস্তুর তুই নাফরমানি করো তারপরে আমি কাউকে জানতে দিই না যে নাফরমানি করো রাত্র ভর করতেছ রাত্র ভর কিন্তু দিনে আমি কাউকে জানতে দিই না দিনের সূর্যের আলোতে করো রাত্রে আমি কে জানতে দিই না পর্দার ভিতরে যদি তোমার ভুল আমি জানতেই দিতাম তো তোমাকে কেউ সালাম দিত না চেয়ারম্যানকে কেউ সালাম দিত না বাইরে জুতা মারত জুতা আমাকে কেউ সালাম দিত না জুতা মারত মানুষের জীবনে এরকম গুণা নাই কি বলেন নাই যে জুতা মারত মানুষ আরে মানুষ তো দূরের কথা ঘরের মানুষই জুতা মারতো ঘরের মানুষ ঠিক না আল্লাহ বলে আমি লুকে খায়ের মেরে দোস্ত মেরে ভাইও মেরে আজিজও আপনাদের কাছে জানাইতে চাই যে আল্লাহ অস্তিত্বে আমাদেরকে আনছেন এক উদ্দেশ্যকে সামনে রেখে আনছেন আজকে যদিও আমাদের কাছে ওটা জানার সময় নাই মানার সময় নেই সবাই আমরা নিশায় পড়ে আছি একদিন ঘোর কাটবে একদিন ঘোর কাটবে মৃত্যু যেদিন দুয়ারে আসবে ওদিন সব ঘোর কেটা যাবে কিন্তু কোনো লাভ ওই দিন হবে না ঘোর কাটলেও আজকে যদি নিশা কাটে আর যদি এক কদমও চলে এক কদম বলি আগের সময় নিয়ম ছিল কি জানেন এলাকায় যদি কোনো ব্যক্তি খারাপ হতো সন্ত্রাসী হতো বা দুষ্কৃতিকারী হতো বা সমাজের বিরুদ্ধে হতো তো সমাজওয়ালারা তাকে দেশান্তর করত দেশে ওইখান থেকে শহর থেকে বাহির করে দিত মুসা আল ইসলামের জামানায় এক ব্যক্তি এরকমই ছিল তো মুসা আল ইসলাম এদের বাহির করে দিচ্ছে শহর থেকে জঙ্গলে পাঠায় ইদানিং ইদানিং ধরে এটা বন্ধ হয়েছে নাইলে আজ থেকে অল্প দিনের কথা না আমেরিকা আর অস্ট্রেলিয়ার সৃষ্টি এইভাবেই হয়েছে এই দেশগুলার বিভিন্ন দ্বীপান্তর দেশগুলো এইভাবেই হয়েছে ওই কয়েদিদেরকে ধরা ওইখানে নিয়ে পাঠা দিতে ওইখানে মার মার্কাট জামলে তারপর থাক এইখানে দেশান্তর করা দিতে কয়েকদিন পরে ওহি আসছে মুস্তার ইসলামের কাছে নবী যাকে বাহির করা দিতে নবী ওহি আসছে মুস্তা আমার বন্ধু অমুক জঙ্গলে মারা গেছে তুমি শহরে ঘোষণা করো যে যে আর জানা যায় শরিক হবে আর গুণা আমি মাফ করে দিব মুসা আল ইসলাম ঘোষণা করে দিচ্ছে শহরে সবাই চলছে মুসা আল ইসলামের পিছে ওই জঙ্গলে পড়ছে পচা যায় দেখে যে ময়রা পোড়া আছে সবাই চেহারা দেখা বলতেছে মুসা এটা তো আমাদের বাহিরকৃত দুষ আমাদের বাহিরকৃত বদমাস আমরা যাকে বাহির করছি এ আবার অলি হইল কবে আমাদের সাথে মজাক করো বনি ইসরায়েল তো বনি ইসরায়েলই ছিল সবাই চেহারা দেখতেছে আর মুসা আল্লাহ ইসলামের উপরে খেপতেছে হ্যাঁ বদমাসি আমাগুলো লোকে চালাকি করতেছো এবার আল্লাহর অলি হইল কবে কিন্তু মুসা আল্লাহ ইসলাম কোন দিকে তাকাবে সে চেহারা দেখা দেখে যে বাস্তবিক সত্য সে তাকাইছে উপরে যে আল্লাহ এটা আবার কোন কথা যাকে আমি বাহির করে দিলাম পুরা জাতি বাহির করে দিল ওই বদমাই সবার অলি হইল কখন যখন মৃত্যু তার নিকটে আসছে কাছে দেখছে দূরে দেখছে ডাইনে দেখছে বামে দেখছে সামনে দেখছে পিছে দেখছে কাউকে পায় নাই যে মৃত্যু লগ্নে কেউ এক চামচ পানি মুখে দিবে একটা মনের কথা বইলা মরবে কাউকে পায় নাই উফুক যখন উপরে তাকাইছে আমার দিকে তাকাইছে আর এই কথা যখন বলছে যার কোন ক্ষতি সাধিত হয় না ওলা মাফ করলে যার ভান্ডারে কমে না দেখ তোর জাতি আমাকে বাহির করা দিতে নবী আমাকে বাহির করা দিতে আমি একা একা জঙ্গলে পুরা মরতেছি ও আন্তা ফুলতা বা রাহিম তুমি বলছো তুমি বড় দয়ালু তুমি বড় মাফ করলে তো আমি তোমার কাছে মাফ চাইতেছি আমাকে মাফ করে উঠায় না সাথে সাথে আল্লাহ মুসা ইসলামকে জিজ্ঞাসা করছে মুসা বলো এই জরখাস্তের পরে আমার উত্তর কি হওয়া উচিত মুসা তুমি বলো তো মুসা আল ইসলাম চিৎকার দিয়ে বলতেছে সাদাক্তায়া রব্বি সাদাক্তায়া রব্বি প্রভু তুমি যে ফয়সলা করছো এটি সত্য এটি সত্য এটি সত্য মেরে ভাইও যদিও বুঝি নাই বুঝে আসে নাই যদি বুঝা কদম চালাই এক কদমই যদি উঠল আর ওটা যদি উঠার মতো উঠলো তাহলে অতীত গুনার জীবনের পাপ মাফ করার জন্য এক কদমই যথেষ্ট হায় আল্লাহর সাথে যদি ভালোবাসা নাই হইতো আমাদের তো আল্লাহ আমাদেরকে পালতেন না আল্লাহ আমাদেরকে চালাইতেন না আরে মনে করতেছেন আপনি খাইতেছেন আর হজমে বাহির হয়ে যেতেছেন না না না এস্টোমার্কে এক ফেরেস্তা আছে মানুষ খায় কণ্ঠনালীতে এক ফেরেস্তা আছে খাওয়া পানি শ্বাসের মধ্যে পার্থক্য করে একই নালী দিয়ে তিনোটা যায় ঠিক না হ্যাঁ দুই দুজন ডাক্তার আছে আমাদের এখানে জিজ্ঞাসা করেন একসাথে থেকে একই নালী দিয়ে খাওয়া পানি শ্বাস যায় কিন্তু আগে যে তিনোটা ডিভাইডেড হয়ে যায় পার্থক্য ফেরেস্তা করে স্টোমার্কের উপরে এক ফেরেস্তা বসা আছে যে এটাকে চালায়া ওইটাকে পিসাইতেছে এর ভিতর থেকে উপাদান বাহির করতেছে যেই উপাদান যেখানে প্রয়োজন আর ফেরেস্তা আছে তারা ওইখানে হ্যাঁ পোস্ট মাস্টারের মতো ওইখানে নিয়ে পৌঁছে জমা করতেছে কিডনির উপরে দুই ফেরেস্তা পয়সা কিডনিকে ছাড়তেছে এমনি কিডনি চলতেছে না দুই ফেরেস্তা পয়সা ছাড়তেছে যা রাখার তা রাখতেছে ভিতরে যা ফালানের ওটাকে বাহির করে দিতেছে আউট করে দিতেছে পেশাবের মাঝে এমনি চলতেছে না এই জন্য মেরে রস্ত এক মকসদ এক উদ্দেশ্যকে সামনে রেখে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব আনছেন পয়লা পয়লা একটু চিন্তা করেন ওই উদ্দেশ্য বুঝা দরকার কি দরকার না কেন ওইটা ব্যতীত আল্লাহর কাছে কোনো মূল্য কারণ নাই যদি থাকতো তাইলে নবীর সন্তানের মূল্য আল্লাহর কাছে থাকতো নবীর ঘরে তো জন্ম নিতে ঠিক না আল্লাহর কাছে কোন সম্পর্কের মূল্য নাই চাচার মূল্য আল্লাহর কাছে নাই যদিও চাচা আশ্রয় দিতেছে সমগ্র জগতের সৃষ্টির সেরা মানব যাকে পয়দা না করলে কিছু পয়দা করা হইত না যার নবুয়ত কেমন পর্যন্ত চলবে যার নবুয়তের পরে কারো কোনো নবুয়ত্ব নাই যার নবীর পরে আর কোনো নবী নাই তার নবুয়তের পরে কার কোনো নবুয়ত নাই যার পরে আর কোনো ব্যক্তিত্ব নাই আল্লাহর পরে যদি ব্যক্তিত্ব থাকে তো মোহাম্মদুর রসুল্লাহ তাকে আশ্রয় দিতে তাকে হ্যাঁ এরকম ব্যক্তিত্ব হ্যাঁ সময় আমার কাবার হবে না আমার চলে যেতে হবে না আমাদের পরেই মেরে দোস্ত আব্বাস রবি আল্লাহ একদিন হুজুর ইসলামকে বলতেছে যে বাতিজা তোমার যে বড় মর্তবা হবে যেদিন তুমি জন্ম নিছ এদিনই আমি বুঝা নিছি চাচা যান কি করে বুঝলেন তুমি হওয়ার পরে তোমাকে যে খাটে শোয়া দিতে যে দুলনায় শোয়া ওইটুক তো ওইটুকুই ছিল কেননা বিদ্যুৎ তো ছিল না এসি তো ছিল না বলে তোমাকে বাহিরে যখন শোয়া দিছে তো চোদ্দ তারিখের রাত্রি ছিল কেননা বারোই রবিউল যদি হয় তো চোদ্দ তারিখের রাত্রি না বারো তেরো চোদ্দ ওই সময় পুরা চাঁদ বারো তারিখে পরিপূর্ণ চাঁদ থাকে তো তোমাকে যখন বারিন্দায় সোয়া দিছে তো তুমি হাত নাড়তে ছিল তো তোমার হাতের ইশারায় চাঁদ নাচতে ছিল তুমি এদিকে করতা চাঁদ এদিকে হয়ে যেত এই হাত এদিকে করতা চাঁদ এদিকে হয়ে যেত তুমি পা উঠায় উপরে মারতা চাঁদ এদিকে হয়ে যেত তুমি আবার সামনে মারতা চাঁদ আবার সামনের দিকে চলে যেত আর বলতেছে আন্নাল কামারা নিয়ে শোনো শোনো চাঁদ আমাকে গান শুনাইতেছিল আমাকে লড়ি দিতেছিল লড়ি লড়ি বুঝেন মা বাবা বাচ্চারের বিভিন্ন ছন্দ কয় না গুম করানোর জন্য দাদিরা নানিরা এটারে উর্দুতে লড়ি বলে লড়ি ছন্দ শুনাইতেছিল যেন আমি কান্না না করি আমাকে কান্নার থেকে বাধা দিতেছিল ইরানের কান্না না করি মেরে ভাই মেরে দোস্ত ওই চাচাকে যে ওই ওই নবীকে যে আশ্রয় দিচ্ছে যার এক পাও জমিনে যার এক পাও আরস ওই নবীকে আজকে উম্মত মানতে রাজি না হায় বলবো তো কত বলবো সেদিন আল্লাহ দিদারে আরো সে গেছেন তা আরো সে উঠে উঠতেছেন আর চোখে পানি নিয়ে উঠতেছেন চোখে পানি নিয়ে বলছে হাবিব আপনার চোখে পানি কেন বলে পানি আর কোনো কারণে না আন্তর রব্বাল করিম নবীর রাহিম আপনি দয়ালু আল্লাহ আর আমি দয়ালু নবী এই দুইয়ের মাঝে আমার উম্মর ধ্বংস হয়ে যাবে তো আল্লাহ চোখের পানিকে থামারের জন্য বলছিলেন আমার বন্ধু আমি কেয়ামতকে দুই ভাগে ভাগ করে দিছি আন্তাকুল উম্মতি উম্মতি আপনি উন্মতি উন্মতি বলে কেয়ামতের দিন চিৎকার দিবেন আমি বলবো রহমতি রহমতি আমার নিরানব্বই রহমত গচ্ছিত আছে এক রহমত আল্লাহ শুধু দুনিয়াতে দিচ্ছেন নিরানব্বইটা আল্লাহর কাছে কেয়ামতের মাঠে মোহাম্মদ রসুল্লাহর জন্য রায়তা দিচ্ছেন আপনি রহমত নিয়ে আপনার বন্দাকে রহমতের চাদরে ল্যাপটাইতে থাকেন আপনি চাবেন আমি দিতে থাকব আপনি খুব সুপারিশ করবেন আমি গ্রান্ট করতে থাকবো মঞ্জুর করতে থাকবো কোন চিন্তার বিষয় নাই চোখের পানি তো বন্ধ করে যে ওইখানে যে উন্মতের জন্য চোখের পানি জড়াইতেছে আজকে ওই নবীর আরে মেরে দোস্ত ওই নবীকে যে আশ্রয় দিতে তার কোন দাম আল্লাহর কাছে নেই আবু তালেবের দাম আছে হ্যাঁ আবু তালেবের কোন দাম আল্লাহর কাছে আছে নাই সম্পর্ক পার করে আনিবে না আল্লাহর কাছে দুনিয়ার পার্থিব জগতের কোন বস্তুর মাধ্যমে কোন ব্যক্তির মূল্য আল্লাহর কাছে নাই আল্লাহর কাছে প্রত্যেক ব্যক্তির মূল্য যেই জিনিসের মাঝে আল্লাহ মূল্যায়ন করেন ওই জিনিসের মাঝেই রাখতে মূল্যায়ন করবে ওই জিনিসের ভিত্তিতেই এই জন্য জানার বিষয় কোন জিনিস আল্লাহ মূল্যায়ন করবেন তবা করা ওই জিনিসের দিকে বাড়ার বিষয় অজয় পাড়াগায় গ্রামে আপনারা থাকলে কি হবে যে আমাদের এইখানে আসতে হইলো একদিন লাগে এখান থেকে ডিপার্চার হইতেও একদিন লাগে ঠিক না ডাইনে যাইবেন বামে যাইবেন একদিন ছাড়া তো ডিপার্চার হওয়া যাবে না এখান থেকে বাহির হওয়া যাবে না যেখানেই থাকেন না কেন সোসাইটির ভিত্তিতে মূল্য আল্লাহর কাছে নাই যে গুলশান বানানিওয়ালারই দামি হবে অমুক জায়গার ব্যক্তি দামি হবে অমুক জায়গার ব্যক্তিত্ব দামি হবে না না না যেই ব্যক্তি এই কথা জানবে যে আল্লাহ কোন জিনিসের ভিত্তিতে আমাকে মূল্যায়ন করেন এর জন্য কদম উঠাবে সে যেথাই থাকুক না কেন যেই পরিবেশেই বাস করুক না কেন আর যেই শ্রেণীর ব্যক্তি হোক না কেন আল্লাহর কাছে সে দামি এতে কোনো সন্দেহ নেই দামি ইতিহাস উঠায় দেখেন বেলালের দিকে তাকাইলে দেখা যাবে সবচেয়ে কালো কুটকুটে যারা আফ্রিকা গেছে এরা জানে আফ্রিকার কালো আপনারা তো আফ্রিকার কালো কিছু দেখেন আফ্রিকা এরকমও কালো আছে যাকে দেখা কালি পর্যন্ত লজ্জা পায় যেটা আবার কেমন কালো কেননা কালো আরো গ্রাম গরমের দেশের লোক মনে হয় যে এখনই কয়লা হয়ে গেছে কয়লা এই জুলাইতে আমি চাঁদে গেছিলাম তো ইথোপিয়ার থেকে এর প্লেনে চাঁদে যাইতেছিলাম ইউটিউবে এয়ারপোর্টে দাঁড়ায় আছি তো দেখতেছি যে একটা লম্বা লোক দাঁড়ায় আছে চিকনা চাকনা কালা তো কালা মাসা আল্লাহ মানে বর্ণনা অতি এর জন্য কদম উঠাবে সে যেথাই থাকুক না কেন যেই পরিবেশেই বাস করুক না কেন আর যেই শ্রেণীর ব্যক্তি হোক না কেন আল্লাহর কাছে সে দামি এতে কোনো সন্দেহ নেই দামি ইতিহাস উঠায় দেখেন বেলালের দিকে তাকাইলে দেখা যাবে সবচেয়ে কালো কুটকুটে যারা আফ্রিকা গেছে এরা জানে আফ্রিকার কালো আপনারা তো আফ্রিকার কালো কিছু দেখেন আফ্রিকা এরকমও কালো আছে যাকে দেখা কালি পর্যন্ত লজ্জা পায় যেটা আবার কেমন কালো কেননা কালো আরো গ্রাম গরমের দেশের লোক মনে হয় যে এখনই কয়লা হয়ে গেছে কয়লা এই জুলাইতে আমি চাঁদে গেছিলাম তো ইথোপিয়ার থেকে আর প্লেনে চাঁদে যেতেছিলাম ইউটিউবে এয়ারপোর্টে দাঁড়ায় আছি তো দেখতেছি যে একটা লম্বা লোক দাঁড়ায় আছে চিকনা চাকনা কালা তো কালা মাসা আল্লাহ মানে বর্ণনা অতীত এর জন্য কদম উঠাবে সে যেথাই থাকুক না কেন যেই পরিবেশে বাস করুক না কেন আর যেই শ্রেণীর ব্যক্তি হোক না কেন আল্লাহর কাছে সে দামি এতে কোনো সন্দেহ নেই দামি ইতিহাস উঠায় দেখেন বেলালের দিকে তাকাইলে দেখা যাবে সবচেয়ে কালো কুটকুটে যারা আফ্রিকা গেছে এরা জানে আফ্রিকার কালো আপনারা তো আফ্রিকার কালো কিছু দেখেন আফ্রিকা এরকমও কালো আছে যাকে দেখা কালি পর্যন্ত লজ্জা পায় যেটা আবার কেমন কালো কেননা কালো আরো গ্রাম গরমের দেশের লোক মনে হয় যে এখনই কয়লা হয়ে গেছে কয়লা এই জুলাইতে আমি চাঁদে গেছিলাম তো ইথোপিয়ার থেকে আর প্লেনে চাঁদে যাইতেছিলাম এয়ারপোর্টে দাঁড়ায় আছি তো দেখতেছি যে একটা লম্বা লোক দাঁড়ায় আছে চিকনা চাকনা কালা তো কালা মাসা আল্লাহ মানে বর্ণনা অতীত এর জন্য কদম উঠাবে সে যেথাই থাকুক না কেন যেই পরিবেশে বাস করুক না কেন আর যেই শ্রেণীর ব্যক্তি হোক না কেন আল্লাহর কাছে সে দামি এতে কোনো সন্দেহ নেই দামি ইতিহাস উঠায় দেখেন বেলালের দিকে তাকাইলে দেখা যাবে সবচেয়ে কালো কুটকুটে যারা আফ্রিকা গেছে এরা জানে আফ্রিকার কালো আপনারা তো আফ্রিকার কালো কিছু দেখেন আফ্রিকা এরকমও কালো আছে যাকে দেখা কালী পর্যন্ত লজ্জা পায় যেটা আবার কেমন কালো কেননা কালো আরো গ্রাম গরমের দেশের লোক মনে হয় যে এখনই কয়লা হয়ে গেছে কয়লা এই জুলাইতে আমি চাঁদে গেছিলাম তো ইথোপিয়ার থেকে আর প্লেনে চাঁদে যাইতেছিলাম ইউটিউবে এয়ারপোর্টে দাঁড়ায় আছি তো দেখতেছি যে একটা লম্বা লোক দাঁড়ায় আছে চিকনা চাকনা কালা তো কালা মাসা আল্লাহ মানে বর্ণনা অতি এর জন্য কদম উঠাবে সে যেথাই থাকুক না কেন যেই পরিবেশে বাস করুক না কেন আর যেই শ্রেণীর ব্যক্তি হোক না কেন আল্লাহর কাছে সে দামি এতে কোনো সন্দেহ নেই দামি ইতিহাস উঠায় দেখেন বেলালের দিকে তাকাইলে দেখা যাবে সবচেয়ে কালো কুটকুটে যারা আফ্রিকা গেছে এরা জানে আফ্রিকার কালো আপনারা তো আফ্রিকার কালো কিছু দেখেন আফ্রিকা এরকমও কালো আছে যাকে দেখা কালি পর্যন্ত লজ্জা পায় যেটা আবার কেমন কালো কেননা কালো আরো গ্রাম গরমের দেশের লোক মনে হয় যে এখনই কয়লা হয়ে গেছে কয়লা এই জুলাইতে আমি চাঁদে গেছিলাম তো ইথোপিয়ার থেকে আর প্লেনে চাঁদে যাইতেছিলাম ইথিওপিয়া এয়ারপোর্টে দাঁড়ায় আছি তো দেখতেছি যে একটা লম্বা লোক দাঁড়ায় আছে চিকনা চাকনা কালা তো কালা মাসা আল্লাহ মানে বর্ণনা অতীত এর জন্য কদম উঠাবে সে যেথাই থাকুক না কেন যেই পরিবেশে বাস করুক না কেন আর যেই শ্রেণীর ব্যক্তি হোক না কেন আল্লাহর কাছে সে দামি এতে কোনো সন্দেহ নেই দামি ইতিহাস উঠায় দেখেন বেলালের দিকে তাকাইলে দেখা যাবে সবচেয়ে কালো কুটকুটে যারা আফ্রিকা গেছে এরা জানে আফ্রিকার কালো আপনারা তো আফ্রিকার কালো কিছু দেখেন আফ্রিকা এরকমও কালো আছে যাকে দেখা কালি পর্যন্ত লজ্জা পায় যেটা আবার কেমন কালো কেননা কালো আরো গ্রাম গরমের দেশের লোক মনে হয় যে এখনই কয়লা হয়ে গেছে কয়লা এই জুলাইতে আমি চাঁদে গেছিলাম তো ইথোপিয়ার থেকে এর প্লেনে চাঁদে যাইতেছিলাম ইউটিউবে এয়ারপোর্টে দাঁড়ায় আছি তো দেখতেছি যে একটা লম্বা লোক দাঁড়ায় আছে চিকনা চাকনা কালা তো কালা মাসা আল্লাহ মানে বর্ণনা অতি এর জন্য কদম উঠাবে সে যেথাই থাকুক না কেন যেই পরিবেশেই বাস করুক না কেন আর যেই শ্রেণীর ব্যক্তি হোক না কেন আল্লাহর কাছে সে দামি এতে কোনো সন্দেহ নেই দামি ইতিহাস উঠায় দেখেন বেলালের দিকে তাকাইলে দেখা যাবে সবচেয়ে কালো কুটকুটে যারা আফ্রিকা গেছে এরা জানে আফ্রিকার কালো আপনারা তো আফ্রিকার কালো কিছু দেখেন আফ্রিকা এরকমও কালো আছে যাকে দেখা কালি পর্যন্ত লজ্জা পায় যেটা আবার কেমন কালো কেননা কালো আরো গ্রাম গরমের দেশের লোক মনে হয় যে এখনই কয়লা হয়ে গেছে কয়লা এই জুলাইতে আমি চাঁদে গেছিলাম তো ইথোপিয়ার থেকে আর প্লেনে চাঁদে যাইতেছিলাম ইউটিউবে এয়ারপোর্টে দাঁড়ায় আছি তো দেখতেছি যে একটা লম্বা লোক দাঁড়ায় আছে চিকনা চাকনা কালা তো কালা মাসা আল্লাহ মানে বর্ণনা অতীত কালা আর চেহারা এরকম আর লম্ব এই খাম্বার সমান লম্ব হইব এরকম লম্বা দাঁড়ায় আছে তো আমি পাশে যায় দাঁড়াইছি দেখতেছি যে একই জায়গায় দাঁড়ায় আছে এও এয়ারলাইন্সে এই দিকেই যাবে যেদিকে আমি যাব লাউন্সে বসা আমরা একজনকে জিজ্ঞাসা করলাম এই লোকটার পরিচয় জানো নাকি ওর মতোই তো বলল এটা চাঁদের স্পিকার যখন চাঁদের স্পিকার বলছে ওদের স্পিক আরবি ভাষা আরবি আমি পাশে যে সালাম দিলাম আরবিতে কথা বললাম তো বললো যে হ্যাঁ আমি তো চাঁদের স্পিকার এখন মনে করেন যে মেরে দোস্ত যে যেই পেশাই থাকুক না কেন আল্লাহর কাছে এটার মূল্য নাই যেরকমই বর্ণের হোক না কেন তো বেলাল ওই আফ্রিকার কুটকুটে কালো ঠিক না হ্যাঁ দুনিয়ার শ্রেণী হিসাবে কৃত দাস যাচ্ছে আর চেহারা এরকম আর লম্ব এই খাম্বার সমান লম্ব হইব এরকম লম্বা দাঁড়ায় আছে তো আমি পাশে যেয়ে দাঁড়াইছি দেখতেছি যে একই জায়গায় দাঁড়ায় আছে এও এই এয়ারলাইন্সে এই দিকেই যাবে যেদিকে আমি যাব লাউন্সে বসা আমরা একজনকে জিজ্ঞাসা করলাম এই লোকটার পরিচয় জানো নাকি ওর মতোই তো বলল এটা চাঁদের স্পিকার যখন চাঁদের স্পিকার বলছে ওদের স্পিক আরবি ভাষা আরবি তো আমি পাশে যে সালাম দিলাম আরবিতে কথা বললাম তো বললো যে হ্যাঁ আমি তো চাঁদের স্পিকার এখন মনে করেন যে মেরে দোস্ত যে যেই পেশাই থাকুক না কেন আল্লাহর কাছে এটার মূল্য নাই যেরকমই বর্ণের হোক না কেন তো বেলাল ওই আফ্রিকার কুটকুটে কালো ঠিক না হ্যাঁ দুনিয়ার শ্রেণী হিসাবে কৃত দাস যাচ্ছে আর চেহারা এরকম আর লম্ব এই খাম্বার সমান লম্ব হইব এরকম লম্বা দাঁড়ায় আছে তো আমি পাশে যায় দাঁড়াইছি দেখতেছি যে একই জায়গায় দাঁড়ায় আছে এও এয়ারলাইন্সে এই দিকেই যাবে যেদিকে আমি যাব লাউন্সে বসা আমরা একজনকে জিজ্ঞাসা করলাম এই লোকটার পরিচয় জানো নাকি ওর মতোই তো বলল এটা চাঁদের স্পিকার যখন চাঁদের স্পিকার বলছে ওদের স্পিক আরবি ভাষা আরবি আমি পাশে যে সালাম দিলাম আরবিতে কথা বললাম তো বললো যে হ্যাঁ আমি তো চাঁদের স্পিকার এখন মনে করেন যে মেরে দোস্ত যে যেই পেশাই থাকুক না কেন আল্লাহর কাছে এটার মূল্য নাই যেরকমই বর্ণের হোক না কেন তো বেলাল ওই আফ্রিকার কুটকুটে কালো ঠিক না হ্যাঁ দুনিয়ার শ্রেণী হিসাবে কৃত দাস যাচ্ছে আর চেহারা এরকম আর লম্ব এই খাম্বার সমান লম্ব হইব এরকম লম্বা দাঁড়ায় আছে তো আমি পাশে যেয়ে দাঁড়াইছি দেখতেছি যে একই জায়গায় দাঁড়ায় আছে এও এই এয়ারলাইন্সে এই দিকেই যাবে যেদিকে আমি যাব লাউন্সে বসা আমরা একজনকে জিজ্ঞাসা করলাম এই লোকটার পরিচয় জানো নাকি ওর মতোই তো বললো এটা চাঁদের স্পিকার যখন চাঁদের স্পিকার বলছে ওদের স্পিক আরবি ভাষা আরবি আমি পাশে যে সালাম দিলাম আরবিতে কথা বললাম তো বললো যে হ্যাঁ আমি তো চাঁদের স্পিকার এখন মনে করেন যে মেরে দোস্ত যে যেই পেশাই থাকুক না কেন আল্লাহর কাছে এটার মূল্য নাই যেরকমই বর্ণের হোক না কেন তো বেলাল ওই আফ্রিকার কুটকুটে কালো ঠিক না হ্যাঁ দুনিয়ার শ্রেণী হিসাবে কৃত দাস যাচ্ছে আর চেহারা এরকম আর লম্ব এই খাম্বার সমান লম্ব হইব এরকম লম্বা দাঁড়ায় আছে তো আমি পাশে যায় দাঁড়াইছি দেখতেছি যে একই জায়গায় দাঁড়ায় আছে এও এই এয়ারলাইন্সে এই দিকেই যাবে যেদিকে আমি যাব লাউন্সে বসা আমরা একজনকে জিজ্ঞাসা করলাম এই লোকটার পরিচয় জানো নাকি ওর মতোই তো বললো এটা চাঁদের স্পিকার যখন চাঁদের স্পিকার বলছে ওদের স্পিক আরবি ভাষা আরবি আমি পাশে যে সালাম দিলাম আরবিতে কথা বললাম তো বললো যে হ্যাঁ আমি তো চাঁদের স্পিকার এখন মনে করেন যে মেরে দোস্ত যে যেই পেশাই থাকুক না কেন আল্লাহর কাছে এটার মূল্য নাই যেরকমই বর্ণের হোক না কেন তো বেলাল ওই আফ্রিকার কুটকুটে কালো ঠিক না হ্যাঁ দুনিয়ার শ্রেণী হিসাবে কৃত দাস যাচ্ছে আর চেহারা এরকম আর লম্ব এই খাম্বার সমান লম্ব হইব এরকম লম্বা দাঁড়ায় আছে তো আমি পাশে যায় দাঁড়াইছি দেখতেছি যে একই জায়গায় দাঁড়ায় আছে এও এই এয়ারলাইন্সে এই দিকেই যাবে যেদিকে আমি যাব লাউন্সে বসা আমরা একজনকে জিজ্ঞাসা করলাম এই লোকটার পরিচয় জানো নাকি ওর মতোই তো বললো এটা চাঁদের স্পিকার যখন চাঁদের স্পিকার বলছে ওদের স্পিক আরবি ভাষা আরবি আমি পাশে যে সালাম দিলাম আরবিতে কথা বললাম তো বললো যে হ্যাঁ আমি তো চাঁদের স্পিকার এখন মনে করেন যে মেরে দোস্ত যে যেই পেশাই থাকুক না কেন আল্লাহর কাছে এটার মূল্য নাই যেরকমই বর্ণের হোক না কেন তো বেলাল ওই আফ্রিকার কুটকুটে কালো ঠিক না হ্যাঁ দুনিয়ার শ্রেণী হিসাবে কৃত দাস যার নিচে কোন শ্রেণী নাই আমাদের দেশের সুইপার শহরে ঝাড়ু দেয় এরও মর্যাদাবান কিন্তু অনেক মর্যাদা বিন্দা হ্যাঁ কিন্তু কৃত দাস একশো নির্মমানের আফসোস কিন্তু বেলালের কাছে মূল্যায়নের বস্তু ছিল সে জেনে নিছে কোন বস্তুতে আল্লাহ আমাকে মূল্যায়ন করবেন কোন বস্তুতে আল্লাহ আমাকে দাম দিবেন কোন বস্তুতে আল্লাহর কাছে আমার মর্যাদা হবে কেন আমার প্রভু আমাকে অস্তিত্বে আনলেন বেলাল যখন চাইনা কদম উঠাইছে তো আল্লাহ বেলালকে ওইখানে উঠাইছে কেমন পর্যন্ত কোনো মানুষ ওইখানে উঠতে পারবে না পারবে হ্যাঁ যেই ব্যক্তি জমিনে পা রাখবে কেমন পর্যন্ত বেলালকে সর্দার বলতেই হবে কেননা আবু বকর বেলালকে সর্দার বলছে উমর বলছে উসমান বলছে আলী বলছে সৈয়দুনা বেলাল আমাদের সর্দার বেলাল ঠিক কি ঠিক না বেলাল মর্যাদা কোথায় কেমতের দিন তার কাছ থেকে আল্লাহ কোন আমল নামা চাবে না কি চাবে জানেন আল্লাহ বলবে আজ দিন ইয়া বেলাল বেলাল আমগুলো একটা আদান শুনে দাও এতটুকুই চলবে কি বলবে একটা আজান শুনে দাও ওই দিন আল্লাহ বেলালের আসান আবদারের মাধ্যমে শুনবে আর সমগ্র জগত শুনবে ওই দিন বেলালের আজানের সুরই ভিন্ন হবে আল্লাহ কোথায় কেউ নবীকে পদজনী শুনাইতে পারে নাই কিন্তু বেলাল রবি আল্লাহ তালা শুনে দিতে ঠিক না হ্যাঁ জান্নাতে শুনাইছে না সবাই নিজ নিজ কবর থেকে উঠবে কিন্তু বেলাল রবি আল্লাহ তালা হুজুর পায়ের নিচের থেকে ফাইরা উঠবে আজকে তার কবর হুজুর ইসলামের কবর থেকে তিন হাজার পাঁচশো কিলোমিটার দূরে সিরিয়ার রাজধানী দামেশকে মদিনার থেকে তিন হাজার পাঁচশো কিলোমিটার দূরত্ব হল দামেশকের রাজধানী সিরিয়া ওইখানে বেড়ালের কবর কিন্তু কেমতের দিন উঠবে হুজুর ইসলামের পায়ের নিচের থেকে মর্যাদা মর্যাদা মর্যাদা মেরে ভাইও সময় নাই আমি আপনাদের দিল ফাইরা ঢুকাইতাম আল্লাহ কেন পয়দা করছে কি চায় আল্লাহ আমাদের কাছে কোন জিনিসের মূল্যায়ন করবেন বিদায় যেই ব্যক্তি আর উপরে কদম উঠাবে দুনিয়ার যেই সোসাইটির হোক যেই সমাজের হোক যেই এরিয়ার হোক যেই জাগার হোক যেই বাসার হোক যেই বর্ণের হোক যেই পেশার হোক যেই যোগ্যতার হোক যদি অর্জিত হইল তা আল্লাহর কাছে দাম নিয়েই যাবে দাম দাম মৃত্যু লগ্নে আল্লাহ সালাম পাঠাবে যখন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে তো নিজ কুদরতি হাতে সালামের মালা পড়াবে আদিতে আছে কোরআনে আছে কোরআন কোরআনে আছে সুরা ইয়াসিন পড়া দেখেন সালাম কৌলামির রব্বির রাহিম আছে না নাই কোরআনে আছে পড়া দেখেন সালাম কৌলামির রব্বির রাহিম ওই দিন আল্লাহ বলবে বান্দা তোমার সালাম আমার সালামের মালা বাকি আছে জান্নাতের দুয়ারে পৌঁছবে আল্লাহ এক একজনকে নিজ হাতে সালামের মালা পড়ায় পড়ায় ঢুকাবে ওই দিন বুঝা যাবে মর্যাদা মৃত্যু দুয়ারে আসবে তো আল্লাহ সালাম দিয়া পাঠাবে হাদিসে আছে জীব মালাকুল মৌতকে বলবে ইদহাবিলা আবদি ফুলান ও আবদাতি ফুলান আমার অমুক বন্দা বান্দির কাছে যাও সাল্লিম আলাই তাকে আমার পক্ষ থেকে সালাম বলো সালাম ও মেরে দোস্ত কোরআনে আছে সালামুন আলা নু সালামুন আলা ইব্রাহিম আল্লাহ নবীদের কাছে সালাম পাঠাইছে আর আমাদের মতো মানুষদের কাছে মৃত্যুর সময় আল্লাহ সালাম পাঠাবে এতে কোনো সন্দেহ নাই যদি আমি জানলাম আল্লাহ কেন পাঠাইল যদি আমি জানলাম আমার মূল্যায়ন আমার আল্লাহর কাছে কোন জিনিসের ভিত্তিতে আর যদি আমি এর জন্য কদম উঠাইলাম যদি এর জন্য আমি কদম উঠাইলাম তাহলে সালাম আমার দুয়ারে অবশ্যই আসবে সময় নাই লম্বা হয়ে যাবে মেরে দোস্ত মেরে দোস্ত মেরে দোস্ত শুধু সালামই দিবে না কবরের কাছে যে রাখবে তো আল্লাহ ফেরেস্তাদেরকে আগেই বলবে আরে ফাফরিসু ফিরাসাম মিনাল জান্না তাড়াতাড়ি জান্নাতের বিছনা বিছায় দাও এরা যেন আমার বন্দাস লাশ মাটিতে নাড়াই খা দেয় তোমরা বিছনা বিছায়া ইটার বালু দিয়া বলে বাস আর মাটি দিয়া কবর সংকীর্ণ করবে আল্লাহ বলবে অস্থি ও মন্তাহা আমার বন্দার দৃষ্টিশক্তি যত দূর যায় অত দূর পর্যন্ত প্রশস্ত করা দাও সংকীর্ণতার ভীতি যেন আমার বন্দার উপরে না লাগে চিপা জায়গার ভিতরে ঢুকলে ভয় লাগে না হ্যাঁ সংকোচ বোধ হয় না হ্যাঁ, তখন আল্লাহ বলে প্রশস্ত কর আবার বলবে আবার দেখো দেখো প্রশস্ত তো হইল কিন্তু বাতাস যদি না থাকে তো তাইলেও আমার বন্ধ অস্বস্তি ফিল করবে সত্তরটা দরজা জান্নাতের দিকে খোলো আর সিল রি হাত বার ইদান মোসাইবা ঠান্ডা সুগ্রাণ যুক্ত বাতাস পাঠাইতে থাকো আমার বন্দাকে বলে নতুন দুনার মতো যেন ঘুমায় যায় না হিসাব না কিতাব না মনকের না নাকির না কেউ আমাকে ডিস্টার্ব করতে আসবে না অনেক দিন পরে কর্মব্যস্ততার পরে ক্লান্ত হয়ে যখন বাড়িতে ফিরে তো মা বাইচা থাকলে মা আগে বলে বেটা একটু ঘুমায় ঠিক না আরাম করে আর যখন আরামের বিছনায় যায় তো মা কি বলে এই কেউ ওদিকে যাইস না অনেক কষ্ট করে একটু আরাম করে লোক তারপরে ঠিক না আল্লাহ বলবে বন্ধা চিনার মতো আমাকে চিনতে চিনতে যায় দুনিয়াতে মানতে যায় বড় কষ্ট করতে বন্ধা বিদায় একটু আরাম করে নিতে দাও ঘুমের থেকে উঠাও না আমার বন্দারে তব কেন মতিল আলো মেরে ভাইও মেরে ভাইও ওই জীবনের সন্ধান দিতেই আপনাদেরকে আসবে এটা কোনো কঠিন না প্রত্যেক সমাজের প্রত্যেক স্তরের ব্যক্তি তার জায়গায় ঠাইকা এটা করতে পারে অর্জন করতে পারে যদি সামান্য শিখা নেয় বললাম না যে আল্লাহকে মানানো অতি সহজ মানুষকে মানানো কঠিন বসকে মানানো কঠিন কিন্তু আল্লাহকে মানানো কোনো কঠিন না খোদার কসম গুণা কইরা যদি বন্দা উপরে তাকায় আর বলে রব্বানা মাফ চায় নাই খোদার কথম তখন আল্লাহ আওয়াজ দেয় উপর থেকে কান নাই বিদায় শুনতে পাই নাই আর শুনতে পাই না আলিম আবদি আন্না লাহু রব্বা বাদাপার কুলাম আমার বন্দা জানলো তার এক পূর্ব আছে তার দিকে তাকাই তার নাম নিল শুনো আমি আমার বন্দাকে মাফ করে দিলাম গুনা যখন করে তো বাম পাপে ফেরেস্তাকে বইলাতে থাকে ডান দিকের ফেরেস্তা লেখো না লেখো না লাল্লাহু ইয়াতুব হয়তো তবা করে নিবে কতক্ষণ পর্যন্ত ছয় মুহূর্ত সাত মুহূর্ত পর্যন্ত যেটা কমসে কম আধা ঘন্টা পর্যন্ত হয় বাম পাশের অপেক্ষা করতে থাকে আধা ঘন্টার ভিতরে তওবা করে কিনা যখনই তওবা করে ডান দিকের ফেরেস্তা সব লিখে ফেলায় বাম দিকের ফেরেস্তা করে আরে গুনার নিয়ত করছে আবার তুমি সব লিখতেছ দেখো না তওবা করছে তবার সব লিখতেছি গুনার সব তো লিখতেছি না আল্লাহ সহজ সহজ যে যে জায়গা আছে ওই জায়গায় থেকে যদি একটু কদম উঠায় তাহলে এটা সহজ এটার জন্য মেহান্ন কোনো কঠিন না ওই দুই জিনিস হলো ইমান আর আমল ইমান আর ইমান আর আমল ইমান আর আমল ইমান আর আমল ইমান আমল নিজের ভিতরে আনার জন্য যে যেই জায়গায় আছে যেই পেশায় আছে যে স্তরে আছে ওইখানে বসে যদি একটু মেহান্নত করে একটু মেহান্নত করে একটু দূর করে একটু চিন্তা ফিকির করে একটু যদি মেহান্নত করে তাইলে মেরে দোস্ত এই দুটা দিয়ে আল্লাহ তার জিন্দগিকে ঘোরা দিবে এটার বিনিময়ে মূল্যায়ন করবে আল্লাহ দেখবে না কে গুলশান ছিল কে মাহিল্লা ছিল আল্লাহ দেখবে না কে মুরিশা ছিল আর কে বনানিতে ছিল আল্লাহ তো দেখবে কে আমাকে রাজি করে আসছে যে এই জিনিসের জন্য পয়দা করছি ওটা অর্জন কতটুকু করছে ওটা নিয়ে আপনাদের এখানে জমাত আসছে পুরা কথা তো আমি এই কথা বয়ানে বুঝাইতে পারবো না আপনাদেরকে আমার যাওয়ার পরেও জামাত এখানেই থাকবে আমাদের বাকি আরো তিরিশ জন সাথীর মতো থেকে যাবে আলহামদুলিল্লাহ বড় বড় এদেরকে আপনারা চিনেন অনেকে সুশিক্ষিত ব্যক্তি আপনাদের একটু সময় যদি এদের সাথে এরা আজকে থাকবে কালকে থাকবে এই দুই দিন যদি আপনারা এদের সাথে একটু সময় দেন আর যদি এদের কাছ থেকে যাই না নেন যে মেহান্নটা আমি কিভাবে করব। এদের কাছ থেকে যদি আপনারা চাই না মেহান্ন শুরু করে দেন এটা নিজের জন্য আমার নিজের জন্য আজকে যা কিছু করতেছি সব পরের জন্য করতেছি এই জন্য আলী রবি আল্লাহ চোখের পানি ছড়ায় বলছেন ওই সমস্ত ব্যক্তিদেরকে দেখলে আমার কান্না আসে যারা নিজের আখেরাতকে ধ্বংস করে অপরের দুনিয়া বানানোর পিছনে লেগা আরে মেরে দোস্ত আমার ছেলে সন্তানের দুনিয়া বানানোর জন্য আমি আমার আখেরাতকে নষ্ট করতেছি আমার সন্তান তার রিজিক সে নিয়ে আসতে সে আমারটা খায় না আমারটা পরে না আমি তার কারণে খাই সে তারটা নিয়ে আসছে আমার করণীয় আমার আখেরাতকে বানানো যদি আমার কথা বুঝে আসে ইনশাআল্লাহ শুক্রবার বাজারের দিন আপনারা এদের কাছ থেকে বাকি জমাতের কাছ থেকে শুনতে তো তৈয়ার আছেন কি বলে জানতে তো তৈয়ার আছেন হ্যাঁ সবাই ইনশাল্লাহ করতেছে না আচ্ছা, তার কোন কামে আবার পাশা আছে আল্লাহ জানে ও আদা করলে কোন ঠাকুন সেই কাজে আল্লাহ জানে কি বলেন বাইরে এরা কি বলে আওয়াজে বললে তো পুরা মসজিদে আওয়াজ হওয়ার কথা কি বলেন আপনারা শুনবেন তো হ্যাঁ শোনেন শোনেন মাহিল্লায় থাইকো জান্নাতুল ফেরদাউসের অধিকারী হওয়া যায় মাহিল্লায় থাইকো জান্নাতুল ফেরদাউসের অধিকারী হওয়া যায় বরং এইখানে থেকেই হওয়াটা সহজ এইখানে থেকেই হওয়াটা সহজ হ্যাঁ আপনারা বলবেন আমরা তো গরিব অবহেলিত পুরা সমাজের ভিতর সোসাইটি সব দিক দিয়ে আমরা অবহেলিত আরে আমি যেই কথা আপনাদেরকে বললাম জানেন আর মানেন খোদার কসম কেয়ামতের মাঠে রংবাজ হয়ে উঠবেন রংবাজ বোঝেন কেয়ামতের মাঠে আপনাদের চেয়ে বড় পাওয়ারফুল আর কেউ হবে না আদিতে আছে গরিবরা যখন আল্লাহকে মাইনা মরবে আর কেয়ামতের মাঠে যখন উঠবে ফেরেস তারা বলবে ই তুইলাল হিসাব হিসাব দিতে আস তখন তারা বলবে আমরা হিসাব দিব না আইয়ু হিসাব আমরা আবার কিসের হিসাব কিসের হিসাব আমাদের আল্লাহ জৈনব জানা সত্য জিজ্ঞেস করবে কারা কি বলে ফেরেস্তারা বলবে মা সারাল পোকারা এরা সব দরিদ্রের গুরু ভিক্ষুকের দল হিসাব বলে দিবে না ফেরেস্তারা গর্জন করতে থাকবে গর্জন যে এখনই জাহান নামে নিক্ষেপ করবে হিসাবের দিন হিসাব দিবে না তা আল্লাহ বলবে হিসাব কেন দিবে না জিজ্ঞাসা করো ফেরেস্তারা জিজ্ঞাসা করবে কেন হিসাব দিবে না বলে মা তান আল্লাহ মালা দুনিয়াতে থাপ্পি থুপ্পি আমাদেরকে দেয় নাই থাপ্পি থুপ্পি বুঝেন মালমুল দেয় নাই যা কামাইছি তাই শেষ যা কামাইছি তাই শেষ মালমুল দেয় নাই দুনিয়াতে কি হিসাব ঠাস ঠাস জবাব দিবে ফেরেস্তারা বলবে আল্লাহ মাল বলে দেন না এই জন্য কেউ হিসাব দিতে রাজি না স্লোগানের মাত্রা বাড়ায় দিতে আল্লাহ বলবে সাদাকু এরা সত্য বলতে মাল মালমুল দেই নাই এরাও শুনতে থাকবে আল্লাহর জবাব যখন আল্লাহ বলবে সত্য বলছে তখন আরো মাত্রা বাড়াইয়া দিবে বাস নাচতে থাকবে আর বলতে থাকবে আইজু হিসাব কের হিসাব রে কের হিসাব কের হিসাব ফেরেস তারা বলবে আল্লাহ পরেশান হয়ে যেতেছি এদেরকে কেমনে সামলামু আল্লাহ বলবে তাড়াতাড়ি এদেরকে লুকাও আর তাড়াতাড়ি এদেরকে হিসাব ছাড়া জান্নাতে পাঠাও আর এদেরকে বোঝা দাও পাঁচশো বছর জান্নাতের নিয়ামত ভোগ করুক তারপরে আমি ধনীদেরকে যাওয়ার অনুমতি দিব আম হিসাব ছাড়া জান্নাতে যাও পাঁচশো বছর নেয়ামতকে ভোগ করো তারপরে আমি জনীদেরকে জান্নাতে যাওয়ার অনুমতি দিব যদি ওই দনি জান্নাতের অধিকারী হয় দুনিয়ার মজা আজকে তারা লুটতেছে মেরে দোস্ত মাহিল্লাওয়ালারা আমার কথা বোঝেন যদি মানতে পারেন তো আজকে ওরা দুনিয়ার নিয়ামত বুক করতেছে ষাট সত্তর বছর তাও পারতেছে না লিস্টি লাগায় বুক করতেছে লিস্টি লাগায় লিস্টি বোঝেন সবার বাড়িতে লিস্টি লাগানো আছে ডাক্তাররা লিস্টি লাগায় দিতে চর্বিওয়ালা গোস্ত খাইবেন না এইটা খাইবেন না ওইটা খাইবেন না এতটুক এতটুক মাইপা খাইবেন কামায় সারাদিন গাদার মতো বাজার করে সারাদিন কুলির মতো আইনা গড়ে ওর বউ পাকায় চাকরানির মতো ও লিস্টি দেখা খায় আর চায় আর বাড়ির চাকররা মুজমাইরা খায় আর কয়েকটি কামাবি বাজার করবি তোর বউ পাক করবো তোরা দুজন চাবি আমরা খালি খামো বুঝেছে আমার কথা হ্যাঁ মাহিল্লাওয়ালারা আমার কথা বোঝেন বোঝেন বোঝেন যদিও বলবেন আপনারা আমরা গরিব মানুষ আমরা অবহেলিত না না আমার কথা মাইনা যদি চলতে পারেন তো খোদার কাসম কেমতের মাঠে রংবাজ হয়ে উঠবেন করবেন তো ইনশাল্লাহ হ্যাঁ আরে সবাই কন্যা একটু জোরে কইতো তো সামনে আপনারা ইনশাল্লাহ কইলে সবাই তো আল্লাহর কাছে সোয়াবই পাইবেন গুণা তো হবে না হ্যাঁ তাহলে জামাত থাকবে বিকালে আসবেন তো আপনারা সবাই না জুমার নামাজ পড়া বাড়িতে চলে যাবেন যদিও যান চলে আসেন আপনার এই কদম বৃথা যাবে না কেয়ামতের দিন আমল নামায় পাল্লা তোলা হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন Thank you.